দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার ماكثين فيه أبدا যাহাতে তারা হইবে চিরস্থায়ী وينذر الذين قالوا اتخذ الله ولدا এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ বিষয়ে উহাদের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 যখন যুবকরা গুহায় আশ্রয় লইল তখন তাহারা বলিয়াছিল হে আমাদের প্রতিপালক তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো فضربنا على آذانهم في الكهف سنين عددا অতঃপর আমি উহাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখিলাম পরে আমি উহাদেরকে জাগরিত করিলাম জানিবার জন্য যে দুই দলের মধ্যে কোনটি উহাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করিতে পারে نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমি তোমার নিকট উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করিতেছি উহারা ছিল কয়েকজন যুবক উহারা উহাদের প্রতিপালকের প্রতি ইমান আনিয়াছিল এবং আমি উহাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا এবং আমি উহাদের চিত্ত দৃঢ় করিয়া দিলাম উহারা যখন উঠিয়া দাঁড়াইল তখন বলিল আমাদের প্রতিপালক আকাশ মণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক আমরা কখনোই তাহার পরিবর্তে অন্য কোন ইলাকে আহ্বান করিব না যদি করিয়া বসি তবে উহা অতিশয় গর্হিত হইবে هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আমাদেরই এই স্বজাতিগণ তাহার পরিবর্তে অনেক ইলা গ্রহণ করিয়াছে ইহারা এই সমস্ত ইলা সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا তোমরা যখন বিচ্ছিন্ন হইলে উহাদের হইতে ও উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করে তাহাদের হইতে তখন তোমরা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 নির্ভর করিয়া আবার কেহ কেউ বলিবে উহারা ছিল সাতজন উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর বল আমার প্রতিপালকেই উহাদের সংখ্যা ভালো জানেন উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং ইহাদের কাহাকে উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না ولا تقولن لشيء إني فاعل ذلك غدا কখনোই তুমি কোনো বিষয়ে বলিও না আমি উহা আগামীকাল করিব إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আল্লাহ ইচ্ছা করিলে এই কথা না বলিয়া যদি ভুলিয়া যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করিও এবং বলিও সম্ভবত আমার প্রতিপালক আমাকে ইহা অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করিবেন ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا উহারা উহাদের গুহায় ছিল তিন শত বৎসর আরো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 أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا তুমি উহাদের নিকট পেশ করো দুই ব্যক্তির উপমা উহাদের একজনকে আমি দিয়াছিলাম দুইটি দ্রাক্ষা উদ্যান এবং এই দুটিকে আমি খরজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করিয়াছিলাম ও এই দুয়ের মধ্যবর্তী স্থানকে করিয়াছিলাম শস্য ক্ষেত্র উভয় উদ্যানে ফলদান করিত এবং ইহাতে কোন ত্রুটি করিত না আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করিয়াছিলাম নহর وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا এবং তাহার প্রচুর ধন সম্পদ ছিল অতঃপর কথা প্রসঙ্গে সে তাহার বন্ধুকে বলিল ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমার অপেক্ষা শক্তিশালী ودخل এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তাহার উদ্যানে প্রবেশ করিল সে বলিল আমি মনে করি না যে ইহা কখনো ধ্বংস হইয়া যাইবে আমি মনে করি না যে কিয়ামত হইবে আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই তবে আমি তো নিশ্চয়ই ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাইব قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم من نطفة ثم سواك رجلا তদুত্তরে তাহার বন্ধু তাহাকে বলিল তুমি কি তাহাকে অস্বীকার করিতেছ যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা ও পরে শুক্র হইতে এবং তাহার পর পূর্ণাঙ্গ করিয়াছেন মনুষ্য আকৃতিতে কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাহাকেও আমার প্রতিপালকের শরিক করি না তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করিলে তখন কেন বলিলে না আল্লাহ যাহা চায়েন তাহাই হয় আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নাই তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন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 সৃজন নয় আমি বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করিবার নই ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলিবেন তোমরা যাহাদেরকে আমার শরিক মনে করিতে তাহাদেরকে আহ্বান করো উহারা তখন তাহাদেরকে আহ্বান করিবে কিন্তু তাহারা উহাদের আহ্বানে সাড়া দিবে না এবং উহাদের উভয়ের মধ্যস্থলে রাখিয়া দিব এক ধ্বংস গহ্বর ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا অপরাধীরা আগুন দেখিয়া বুঝিবে যে উহারা সেখানে পতিত হইতেছে এবং উহারা উহা হইতে কোন পরিত্রাণ স্থল পাইবে না আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয় وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا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 করিয়া থাকিতে পারিবেন না যে বিষয়ে আপনার জ্ঞানাত্ম নহে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিবেন কেমন করিয়া মুসা বলিল আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করিব না সে বলিল আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করিবেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করিবেন না যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا অতঃপর উভয়ে চলিতে লাগিল পরে যখন উহারা নৌকায় আরোহণ করিল তখন সে উহা বিদীর্ণ করিয়া দিল মুসা বলিল আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করিয়া দিবার জন্য উহা বিদীর্ণ করিলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন সে বলিল আমি কি বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না মুসা বলিল আমার ভুলের জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করিবেন না فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا অতঃপর উভয়ে চলিতে লাগিল চলিতে চলিতে উহাদের সঙ্গে এক বালকের সাক্ষাৎ হইল সে উহাকে হত্যা করিল তখন মুসা বলিল আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করিলেন হত্যার অপরাধ ছাড়াই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলিল আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا মুসা বলিল ইহার পর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না আমার ওজোর আপত্তির চূড়ান্ত হইয়াছে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا অতঃপর উভয়ে চলিতে লাগিল চলিতে চলিতে উহারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছাইয়া তাহাদের নিকট খাদ্য চাইল কিন্তু তাহারা তাহাদের মেহমানদারি করিতে অস্বীকার করিল অতঃপর সেখানে তাহারা এক পতনমুখ প্রাচীর দেখিতে পাইল এবং সে উহাকে সুদৃঢ় করিয়া দিল মুসা বলিল আপনি তো ইচ্ছা করিলে ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলিল এইখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্ক ছেদ হইল যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিতে পারেন নাই আমি তাহার তাৎপর্য ব্যাখ্যা করিতেছি أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا নৌকাটির ব্যাপার ইহা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির উহারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করিত আমি ইচ্ছা করিলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করিতে কারণ উহাদের পশ্চাতে ছিল এক রাজা যে বল প্রয়োগে নৌকা সকল ছিনাইয়া লইত وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর কিশোরটি তাহার পিতামাতা ছিল মুমিন আমি আশঙ্কা করিলাম যে সে বিদ্রাচারণ ও কুফরির দ্বারা উহাদেরকে বিব্রত করিবে فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما অতঃপর আমি চাহিলাম যে উহাদের প্রতিপালক যেন উহাদেরকে উহার পরিবর্তে এক সন্তান দান করেন যে হইবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর وأما الجدار فكان لغلامين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 ব্যবহারে আমি নম্র কথা বলিব আবার সে এক পথ ধরিল حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا চলিতে চলিতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছিল তখন সে দেখিল উহা এমন এক সম্প্রদায়ের উপরে উদয় হইতেছে যাহাদের জন্য সূর্য তাপ হইতে কোন অন্তরাল আমি সৃষ্টি করি নাই كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা ইহাই তাহার নিকট যাহা কিছু ছিল আমি সম্যক অবগত আছি আবার সে এক পথ ধরিল চলিতে চলিতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছিল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পাইল যাহারা কোনো কথা বুঝিবার মতো ছিল না উহারা বলিল হে জুলকার নাই ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিতেছে আমরা কি আপনাকে খরচ দিব যে আপনি আমাদের ও উহাদের মধ্যে এক প্রাচীর গড়িয়া দিবেন সে বলিল আমার প্রতিপালক আমাকে এ বিষয়ে যে ক্ষমতা দিয়েছেন তাহাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের ও উহাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়িয়া দিব آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমার নিকট লৌহ পিণ্ডসমূহ আনয়ন করো অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হইয়া যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হইল তখন সে বলিল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন উহা অগ্নিবধ উত্তপ্ত হইল তখন সে বলিল তোমরা গলিত তাম্র আনয়ন করো আমি হুয়া ঢালিয়া দেই ইহার উপর ইহার পর তাহারা উহা অতিক্রম করিতে পারিল না এবং উহা ভেদ করিতে পারিল না সে বলিল ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হইবে তখন তিনি উহাকে চূর্ণ বিচূন্ন করিয়া দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি উহাদেরকে ছাড়িয়া দিব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের ন্যায় পতিত হইবে এবং সিংগায় ফুৎকার দেওয়া হইবে অতঃপর আমি উহাদের সকলকেই একত্র করিব এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করিব কাফিরদের নিকট الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাহাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যাহারা শুনিতেও ছিল অক্ষম أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিবে নিশ্চয়ই আমি কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম বল আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের উহারাই তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তাহারা মনে করে যে তাহারা সৎকর্মই করিতেছে أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا উহারাই তাহারা যাহারা অস্বীকার করে উহাদের প্রতিপালকের নিদর্শনা বলি ও তাহার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয় ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যায় সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখিব না জাহান্নাম ইহাই উহাদের প্রতিফল যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নির্দেশনা বলি ও রাসুলগণকে গ্রহণ করিয়াছে বিদ্রুপের বিষয়স্বরূপ إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের উদ্যান خالدين فيها لا يبغون عنها حولا সেখানে উহারা স্থায়ী হইবে